পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سبحانه وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات সম্মানিত পিস টিভির বাংলার সুদী ও দর্শকবৃন্দ সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান নারীর অধিকার এইতে আন্তরিকভাবে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি নারীর অধিকার সম্পর্কে আমরা বিভিন্ন খাত এবং ক্ষেত্র বিভক্ত করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি প্রসঙ্গটি ভেঙে ভেঙে আজকে যে প্রসঙ্গ নিয়ে যে মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে শিক্ষা ও নারী বর্তমান এই সমাজে শিক্ষার প্রতিযোগিতা চলছে এবং শিক্ষার প্রতিযোগিতায় দেখা যাচ্ছে কেউ নারীদেরকে পিছিয়ে রেখেছেন ছেলেদেরকে খুব অ্যাডভান্স করে দিচ্ছেন পক্ষান্তরে আবার দেখা যাচ্ছে যে কেউ নারীদেরকে খুব আগিয়ে দিচ্ছেন জাগতিক জ্ঞান অর্জনের জন্য এবং নারীরা বেহায়াপনা বেলাল্লাপনায় তারা প্রলুব্ধ হচ্ছে এবং সেদিকেই ঝুঁকে পড়ছে ফলে সভ্য সমাজ সুশীল সমাজ গঠন করা দুরূহ হয়ে পড়ছে শুধুও দর্শকবৃন্দ এমনই একটি প্রেক্ষিতে আজকের এই মূল প্রতিপাদ্য বিষয় শিক্ষা ও নারী শীর্ষক আলোচনায় আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের পরিচিত আলেমন আমাদেরকে আসুন শুরুতেই তাদের সাথে পরিচিত হই আমার ডানে উপবিষ্ট জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলমেদিন প্রখ্যাত বাগ্মী জনাব শেখ আমানুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সর্ববামে উপবিষ্ট আছেন উদীয়মান তরুণ প্রতিভা আলেমেদিন জনাব শেখ মুজফর বিন মহসিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আর যথারীতি আমি উপস্থাপনায় রয়েছি আপনাদের ছোট্ট ভাই মোহাম্মদ হারুন হোসেন শিক্ষা প্রতিটি নাগরিকের প্রতিটি মানুষের মৌলিক অধিকার এ প্রসঙ্গে আমরা দেখতে পাব যে ইসলাম শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা ব্যতীত সত্য ও মিথ্যার ভিতরে পার্থক্য করা যায় না শিক্ষা ব্যতীত সত্য ইলাহকেও চিনা যায় না সত্যিকার মাহবুদ কে এবং কিভাবে তার উপাসনা করতে হবে এবাদত করতে হবে তাও জানা যায় না বৈষয়িক এই জিন্দগিতে এ জগৎ সংসারে শিক্ষা ব্যতীত চলাও যায় না অতএব আমরা প্রথমে জনাব শেখ ইউসুফ আব্দুল মাজিদ সাহেবের কাছে যাব যে ইসলামে যে শিক্ষার গুরুত্ব দিয়ে প্রথম বহি নাজিল করেছে বলছে এ কলা তাই আপনি এই শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন এবং সেখানে কি নারী ও পুরুষের কোনো পার্থক্য আছে কিনা সে বিষয়টা একটু টাচ করবেন বলে অনুরোধ করছি يقول الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق যে মহান রব্বুল আলমিন বিশ্ব মানবতাকে জাহিলিয়ত থেকে মুক্ত করবার জন্য তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে বিশ্ববাসীর জন্য রহমতুল্লাহ আলমিন করুণা ও আশীর্বাদের মূর্ত প্রতীক হিসাবে পাঠিয়েছেন এবং তার কাছে আল্লাহ তালা ওহি পাঠালেন তিনি যখন গাড়ে হেরায় ধ্যানমগ্ন ছিলেন সেই সময় রসুল করিম সাল আলী ওসাল্লামের কাছে হজরত জিব্রাইল আলহিসাল্লাম প্রথম ওহির যে আয়াত নাজিল করলেন পাঁচটি আয়াত সেটা হচ্ছে ইকরা বিসমির রব্বিকাল্লাজি খালাক জি জি ইকরা বিসমির রব্বিকাল্লাজি খালাক এর শুরুতেই আল্লাহ তালা পড়ার নির্দেশ দিয়েছে যে পড়ো তোমার রবের নামে এখানে আমরা এই পাঁচটি আয়াতের ভিতরে যে বিষয়টি লক্ষ্য করছি সেটা হচ্ছে আল্লাহ তালা পড়ার কথা বলেছেন এবং তালিমের কথা বলেছেন ইলিমের কথা বলেছেন জি জি জি জি যে আল্লাম আল ইনসানা মা আলম আল আকরম কলমের কথা বলেছে যে কলম দিয়ে লেখা কিতাবাত আপনি সুন্দর কথা বলতেছিলেন যেটা হলো যে আল্লাহ রবুল্লাহ আলম প্রথম কিন্তু হুকুম করেছেন এবং সেখানে বলেছেন শিখিয়েছেন মানুষকে এই মানুষের ভিতরে কিন্তু নারী ও পুরুষ সমানভাবে সমানভাবে জি জি এখানে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষ জাতিকে খেতাব করেছেন কাজেই নারীকে বাদ দিয়ে এই পুরো মানুষ জাতি হয় না আর এখানে তৃতীয় আরেকটি বিষয় প্রনিধানযোগ্য সেটা হচ্ছে যে আল্লামা বিল কালাম সেখানে আল্লাহ রব আলমিন জ্ঞানের একটা মাধ্যম বা উপকরণ জ্ঞান অর্জনের সেটা আপনার কলমের কথাও উল্লেখ করেছেন শুধুও দর্শকবৃন্দ আমরা এবার জনাব শেখ আমরুল্লাহ মাদানির কাছে জানতে চাইব যে শিক্ষা ক্ষেত্রে নারীদেরকে যারা পিছিয়ে রাখছেন আবার যারা নারীদেরকে অগ্রাধিকার দিচ্ছেন তারা যে এই সমতা বিধান করছেন না এই ব্যাপারটা কতখানি শরীয়তের দৃষ্টিযুদ্ধে গ্রহণযোগ্য এখানে শিক্ষার ক্ষেত্রে যে আল্লাপাক প্রথমেই পড়ালেখা করার জন্য বলেছেন আয়াত থেকে বোঝা গেল এবং কলমের মাধ্যমে শিক্ষা হয়েছে সুতরাং কলম দিয়ে শিক্ষা হবে নারী এবং পুরুষের এখানে কোনো ভেদাভেদ করা হয়নি কিন্তু এ কথা সত্য যে শিক্ষার ক্ষেত্রে যার যার প্রয়োজন অনুপাতে তাকে শিক্ষা দিতে হবে নারীর কর্মক্ষেত্র সম্পর্কে নারীকে শিক্ষা দিতে হবে নারীর মেন কর্মক্ষেত্র হলো সন্তান লালন পালনের বিশেষ ভূমিকা রাখা সেক্ষেত্রে নারীকে সে ব্যাপারে শিক্ষা দিতে হবে পুরুষের মেন কর্মক্ষেত্র যেখানে আছে মাঠে ঘাটে চলতে ফিরতে বিভিন্ন জায়গায় তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন কোরআন হাদিস সালাত সিয়াম এগুলি নারী পুরুষ প্রত্যেকের জন্যই সমভাবে প্রযোজ্য হলেও জায়গায় জায়গায় কিছু কিছু কম বেশ আছে মাসলা মাসাইলের সেগুলি নারীর সম্পর্কিত যে মাসলাগুলি তারা সেখান থেকে শিখে নেবেন তো আমরা এই শিক্ষার ক্ষেত্রে দেখতে পেয়েছি যে একদল সবসময় নারীদেরকে পিছিয়ে রেখেছে জি জি পিছিয়ে রাখার কারণে দেখা গেছে যে এই অশিক্ষিতা মা সে কোরআন হাদিসও জানে না দুনিয়ার এমনকি চলার নিয়ম নীতি তাও জানে না সে তার বাচ্চাকে কি শিখাবে আবার আর এক ক্ষেত্রে দেখা গেছে যে নারীকে শিক্ষা দিতে দিতে দিতে দিতে অনেক উপরে নিয়ে যাওয়া হয়েছে এখন সে গৃহিণীর কাজ করতে নারাজ এতই লেখাপড়া করলাম তো আমি যদি বাড়িতেই কাজ করি সন্তান লালন পালন করি তো তাহলে আমার এই শিক্ষার কি মূল্য থাকলো আমার শ্বশুরবাড়িতে শিক্ষার মূল্যায়ন ফেলাম না এখন শিক্ষার মূল্যায়ন করতে গিয়ে দেখা যাচ্ছে বাচ্চাটাকে ওই চাকরানির ঘাড়ে গছিয়ে দিয়ে সে চাকরি করে বেড়াচ্ছে চাকরি করতে গিয়ে তার জীবন সব কিছুকে শেষ করে দিয়ে যখন রাতের বেলা তখন আসছেন বাড়িতে এখন স্বামী স্ত্রীর খেদমত করবে না স্ত্রী স্বামীর খেদমত করবে এদের ছেলে মেয়েদেরকে রাস্তায় ফেলে দিয়ে বাপ মা বেঁচে থাকতেই ছেলে মেয়েরা এতিম হয়ে গেল এই যে একটা ব্যাপার সেটা ওই নারীকে যেখানে অনাকাঙ্ক্ষিত একদম উপরে উচ্চশিক্ষায় সেখানে নিয়ে যাওয়ার জন্য এক্ষেত্রে মহিলাদেরকে মসজিদে সালাতে জমায় এসে খোদ বাসনার সুব্যবস্থা করে দেওয়া যার মাধ্যমে সে তার দিনের মাসলা মাসাইলগুলি জেনে নিতে পারবে ইমাম সাহেবকে লিখিত প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে অনেক কিছু জানতে পারবে এইরকম সুযোগ করে দিলে দেখা যাবে সে নিজেও চলতে পারবে তার বাচ্চাকেও চালাতে পারবে এক্ষেত্র থেকে আমাদেরকে পিসপা হওয়ার কোনো অবকাশ নেই যেখানে যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুপাতেই শিক্ষা গ্রহণ করতে হবে এটা আমাদের বক্তব্য কর্মক্ষেত্রের সাথে সামঞ্জস্যশীল শিক্ষা ব্যবস্থার দরকার নারীদের কর্মক্ষেত্র অবশ্য আগের তুলনায় বেড়ে গেছে যখন লেডিস স্মাগলার পাওয়া গেছে বাজারে যখন মহিলারা স্মাগলিং করছে তখন অবশ্যই সেখান থেকে তদন্তের জন্য মহিলা পুলিশের প্রয়োজনীয় দেখা দিয়েছে যখন মহিলারা রাস্তায় নেমে গেছে সংগ্রাম মিছিল করার জন্য সেটাকে থামানোর জন্য মহিলা পুলিশের দরকার পড়ে গেছে যারই ফলশ্রুতিতে তাদের কর্মক্ষেত্র বেড়ে গেছে কর্মক্ষেত্র তাদের বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের শালীনতা এবং সামাজিকতা সব কিছু বজায় রেখে দিন ও ইমান ও ঐতিহ্যকে ঠিক রেখে যতটুকু শিক্ষা না দিলেই নয় ততটুকু দিতে হবে এবং যাতে সমাজ ও জাতি উপকৃত হয় আমরা এ ব্যাপারেই চেষ্টা করব এবং সচেষ্ট থাকব পাক আমাদের সহায়ক সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ আমরা কিন্তু আমাদের অতিথিদের আলোচনার ভিতর মাধ্য দিয়ে বিশেষ করে জনাব শেখ আমানুল্লাহ মাদানী যে কথাগুলি বললেন যে আমরা কিন্তু আমরা সীমা লঙ্ঘন করার কারণেই লঙ্ঘিত হচ্ছি আমরা আমাদের দায়িত্ব কর্তব্য বোধ হারিয়ে ফেলার কারণে নিজেরা নিজেদের কর্মক্ষেত্র ছেড়ে দিয়ে যখন ভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছি তখন আমাদের নিয়ন্ত্রণের জন্য আমাদের আরেকটা অতিরিক্ত কর্মক্ষেত্র বাড়তেছে যা আমাদের জন্য চরম আপনার বিপর্যয়ের দিকে দিন দিন নিয়ে যাচ্ছে অতএব আমরা আমাদের সীমার ভিতরে থাকি জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব আপনার জন্য কি কিছু বলতে চেয়েছেন এই প্রসঙ্গে ভাই আমার সাহেব যে কথাটা বলেছেন যে শিক্ষিতা হয়ে মেয়ে লোকেরা কর্মক্ষেত্রে চলে যায় সন্তান রেখে যায় ঘরে কাজের মেয়ের কাছে তো এই প্রসঙ্গে আমার ঘটনা একটা মনে পড়লো যে এক কাজের মেয়ে অত্যন্ত ভালো দক্ষ তার কাজে তারপরেও তাকে কাজে রাখবেন না গৃহকর্তা কর্তৃ মিলে কাজে রাখবেন না কারণ কি যে তাদের বাচ্চাটা নিজে যে মা তাকে না মা না বলে ওই কাজের মেয়েকেই মা বলতেছে হ্যাঁ, এখন গৃহকর্তা গৃহকর্তা চিন্তা করতেছে যে তার কাজ ভালো দক্ষতা ভালো সেবা ভালো কিন্তু আমাকে মা না বলে তাকে যে মা বলতেছে এখন তাকে যদি রাখি তাহলে আমাকে তো আর মা বলবে না বর্তমান সভ্যতার খুব ফল এটা জি যার ফলে এখন ওই তাকেই বিদায় করে দিয়ে অন্য মানুষ নতুন করে আনা হবে যাতে করে তাকে ডাইভার্ট করা যায় তার বাচ্চার মনটাকে মায়ের দিকে তো এটার কারণ কি কারণ যে মা যদি বাচ্চাকে লালন পালন করতেন সেবা দিতেন তাহলে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 দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল পাঁচটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল সুন্নাতের অনুসরণ কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে তাড়াতাড়ি করো শেখ হাসিম মাদানী জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইবো তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি আজ রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় রমজান একটা সফলতা অর্জনের মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময় বরকতময় একটি মাস তার নাম রমজান সিয়াম পালন করতে গিয়ে নিজের দৃষ্টির নিজের কানের নিজের মুখের নিজের অনুভূতির সমস্ত শরীরের সিয়াম পালন করতে রমজান মুবারকের সিয়াম সাধন আমাদের শিকায় নিয়ন্ত্রিত হতে রোজা একজন মানুষের জীবনকে সরল সঠিক পথের উপরে উঠিয়ে দেয় যে রমজান পেল অথচ নিজের নামটা জাহান নামের তালিকা থেকে বাদ দিয়ে জান্নাতিদের তালিকাভুক্ত করতে পারল না তার ধ্বংস হোক আপনার সিয়াম আরো বিশুদ্ধ পরিচ্ছন্ন করার জন্য দেখুন রমজানের বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিরতির পর সম্মানিত সুদী ও দর্শক বৃন্দকে পুনরায় এই প্রাণবন্ত আলোচনায় আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম যে আজকের এই নব্য সভ্যতার মানে এই নতুন এই সভ্য যুগে আমরা সভ্যতার চর্চা করতে গিয়ে যে আমরা আমাদের মৌলিকত্বকে হারিয়ে আমরা দিগ্ভ্রান্ত হয়ে পড়েছি ফলে আমাদের এই সন্তানদেরকে আমরা নিজেরা তা আমাদের জীবদ্দশাই সন্তানদেরকে প্রায় এতিম বানিয়ে ফেলতেছি দুঃখজনক এর চেয়ে বড় হতাশা আর হতে পারে না সন্তানকে ভালো যত উপকরণ দেওয়া হোক না কেন তার কাছে কিন্তু তার আত্মার প্রধান খাদ্য হচ্ছে তার মা এবং বাপ কথা কি বুঝতে পেরেছেন কেনা এটা না হলে কিন্তু তার মনে শান্তি হয় না কাজেই এই বিষয়টি আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে আচ্ছা আমরা এবার জনাব মুজফর বিন মহসিন সাহেবের কাছে ফিরে যাচ্ছি শুধু দর্শক কিন্তু বিষয়টা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে আমরা জানি যে রসুল সাল আলী ইসলাম বলছেন যে তলবুল আলমে ফরিদুতন আলা কুল্লি মুসলিম এখানে কিন্তু রসুল সাল্লাম নারী ও পুরুষ সকলকেই জ্ঞান অর্জনের ফরজ করা বলেছেন তো এখানে কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শিক্ষার গুরুত্ব দিয়েছেন তলাবুল ইলমে ফারিজা আল্লাহ কুল্লে মুসলিম এটা রসুল সাল্লামের বক্তব্য মুসলিম শব্দটা হচ্ছে মোকাল্লাফ এখানে নারী পুরুষ উভয়কে বোঝানো হয়েছে অন্য জায়গাতে আসছে হালিয়াস্তাবুল্লাহ আমাম আল বাসির শিক্ষিত এবং অশিক্ষিত চোখওয়ালা আর যার চোখ নেই এখানে শিক্ষাকে বোঝানো হয়েছে এক সমান নয় এখানে শিক্ষার একটা মাপকাঠি বা কতটুকু শিক্ষা করতে হবে একটা হাদিস থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে কতিপয় মহিলা সাহাবি এসে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বললেন যে পুরুষরা তো ইলেম নিয়ে চলে যাচ্ছে তাদেরকে শিক্ষা দিচ্ছেন কিন্তু আমাদের তো হাদিস শিক্ষা বা এলেম শিক্ষা থেকে আমরা বঞ্চিত হচ্ছি তখন এই দাবির প্রেক্ষিতে আল্লাহ রসুল বললেন তাহলে তোমরা একটা জায়গা নির্ধারণ করো একটা দিন আমি সেখানে গিয়ে শরীয়ত তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা সেখান থেকে জানতে পারবে এই হাদিস থেকে বোঝা যায় যে পুরুষরা যতটুকু বিশেষ করে দিনের ব্যাপারে শিক্ষা অর্জন করবে মহিলারাও শিক্ষা অর্জন করবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে রসুল সাল আলহি আসাল্লাম যখন সাহাবিদের সামনে বক্তব্য পেশ করতেন তখন মহিলারা উপস্থিত থাকতেন না হয়তো জুমার খুদ্ বা একটা পৃথক বিষয় কিন্তু এলেম যখন শিক্ষা দিতেন তখন থাকতেন না পৃথক জায়গায় তাদেরকে শিক্ষা দেওয়া হতো দেখা যাচ্ছে যে নারীদেরকে প্রয়োজনে যে তার শিফটিং ব্যবস্থা করে সেভাবেই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে হ্যাঁ। যেতে পারে হ্যাঁ। অবশ্যই আর যেটা বলতে চাচ্ছিলেন যে সহশিক্ষার নামে যেভাবে অবাধ যেটা হচ্ছে আমি এটা বলতে জি জি এই সহশিক্ষার বিষয়টা এখানে আসার কারণে দেখা যায় যে শেখ ইউসুফ আব্দুল মাজিদ সাহেব যে উদাহরণটা পেশ করলেন আমাদের পরিণতির এমনটাই হয়েছে আর একটা এখানে বেশ উল্লেখযোগ্য যে কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা ছেলে হোক বা মেয়ে হোক কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে আজকে আমরা বলছি শিক্ষার হার বাড়ছে কিন্তু রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম বলছেন ওয়াইয়াকসেরুল জাহাল মূর্খতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এলেম উঠে যাবে আজকে শিক্ষার হার বাড়ছে কিন্তু সে বস্তুবাদী শিক্ষা আল্লাহর যে মানব জাতির জন্য যে নির্দেশ ইকরা বিসমি রব্বিকাল্লাদি খলাক পড়ো তুমি তোমার প্রভুর নামে কিন্তু প্রভু নামের শিক্ষা উঠে যাচ্ছে আর যেই শিক্ষা বাড়ছে সেটা হলো জেহালত বা যাকে অশিক্ষা বলাই চলে আর এই শিক্ষার মাধ্যমেই ইসলাম বলছে ছোট্ট একটা আচরণ সেটা হলো যে পরস্পরে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিন্তু ওই বাচ্চা ছেলেকে তার মা নিজে শিক্ষা দিচ্ছে টাটা বলা বিদায়ের সময় টাটা বলাটা এটা একটা শিক্ষা <laughs> শিক্ষা কিন্তু মহিলা দিচ্ছে এখানে মহিলার দোষটা মানে শিক্ষা ব্যবস্থার দোষ এই শিক্ষা তাকে শিক্ষা দিচ্ছে এটা করতে হবে কিন্তু এলেমটা যে আসল শিক্ষাটা উঠে গেছে যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন পরস্পরের সাক্ষাৎ হলে এবং বিদায়ের ক্ষেত্রে কি বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেখ মুজাফর বিন মোহসেন সাহেবের কথায় আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা বর্তমান যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সেটাকে যত বড়ই শিক্ষা বলি না কেন আল্লাহ নাবির ভাষা সেটা শিক্ষা নয় কারণ রাসুল বলছেন ইয়াকসুরুল জাহাল ওয়ুর ফাউল এলম এলেম উঠানো হবে জাহালাত বেড়ে যাবে তো এখন যে ওই যে মহিলাটার শিক্ষা দিচ্ছে টাটা ভাই ভাই আঙ্কু এগুলি তো আসলেই জাহালাত এগুলি ইসলামী শিক্ষা নয় এখন শিক্ষার মাপকাঠি সম্পর্কে যে একটা প্রশ্ন হয়েছিল সে সম্পর্কে আমি বলি যে শিক্ষা আমাদের মোটামুটি দুই প্রকার একটা হলো ফরজে আইন প্রত্যেকের জন্য ফরজ তালাবুল এলমে ফারিজাতুন আলাকুল্লি মুসলিম হ্যাঁ এখানে মুসলিম বললেই এখানে প্রত্যেকের উপরে ফরজ তো ফরজের মধ্যে একটা রয়েছে ফরজে আইন ফরজে আইন ততটুকু যে দৈনন্দিন জীবনে চলতে ফিরতে উঠতে বসতে একজন মুসলিমের জন্য যতটুকু এলেম দরকার ততটুকু এলেম প্রত্যেকের জন্য ফরজ পক্ষান্তরে যে সমস্ত গুরুত্বপূর্ণ মাসাইল যেটা মাঝে মধ্যে প্রয়োজন হয় সেটা হলো ফার্জে কেফায়া যেমন ফারায়েজ ফারায়েজ জানা প্রত্যেকের জন্য জরুরি নয় সমাজের কেউ জানলেই তার মাধ্যমে বাকি কাজ সমাধা হয়ে যায় এটাকে ফরজে কেফায়া আমরা বলবো তো অনুরূপভাবে গুরুত্বপূর্ণ ফতোয়া ফারায়েজ মাসলা মাসাইল যেগুলি অন্তর্নিহিত এবং বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলি সমাজের আলেমলামা যারা যোগ্য বিজ্ঞ ওলামা রয়েছেন তারা সেগুলি শিখবেন এবং সেক্ষেত্রে সমাজকে পরিচালনা করবেন আর সাধারণেরা তাদের কাছ থেকেই জেনে নেবেন দলিল ভিত্তিক আল্লাপাক বলছেন ফাস আলু আহলা জিকির ইনকুন্তুল্লাহ তালামুন যদি তোমাদের জানা না থাকে তো আহলে জিকিরের কাছে অর্থাৎ কোরআন সন্না যারা জানেন তাদের কাছ থেকে জেনে নাও বাইয়ে না তিবা জুবুর দলিল প্রমাণ সহকারে তো সুতরাং আমরা জানতে পারলাম যে শিক্ষা দুই প্রকার একটা হলো ফরজে কেফায়া এবং ফরজে আইন ফরজে আইন প্রত্যেকের জন্য প্রযোজ্য জনাব আমাল্লা মাদানী সাহেব চমৎকার করে বললেন যে শিক্ষা ফরজ আইন এবং সকল মুসলিম নরনারীর জন্য সেটি কতটুকু হাদিস বর্ণার ক্ষেত্রে কিন্তু মা আয়সারদি আল্লাহ আনহা দ্বিতীয় স্থানে অধিষ্ঠিতা হয়েছেন কিন্তু মহিলাদের মধ্যে তিনি প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছেন একজন ফকি একজন বিদগ্ধ পণ্ডিত বিদগ্ধ আলেমা হিসাবে তিনি নিজেকে পরিচিত করেছেন এবং হাদিস জানতা একজন বিজ্ঞ সাহাবিয়া হিসাবে উম্মাতুল মুমিনদের অন্যতম আয়েশা রাদিয়াল্লাহ আনহা তো কাজে এই প্রসঙ্গে আপনি যদি বলতেন যে অনেকেই বলে যে ইসলাম নারীদেরকে সুযোগ দেয়নি কিন্তু নারীরা যে কি দৃষ্টান্ত রেখেছে শিক্ষার ক্ষেত্রে এ ব্যাপারে একটু আলোকপাত করার জন্য আল্লাহ তালা কোরআনে স্পষ্ট ভাষায় এরশাদ কওয়াজ কুরনা মায়ুতলা ফি বুয়ুতি খুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকবাহ আল্লাহ যে নারীদেরকে সরাসরি আল্লাহ পাক জ্ঞান অর্জন করবার জন্য যে তোমাদের ঘরে যে আল্লাহর আয়াত লাওয়াত করা হয় হেকমা হেকমা বলতে সুন্নত রসুল সাল্লা সাল্লাম যে রসুলের সুন্নত হাদিসগুলো যে তোমাদের ঘরে চর্চা করা হয় সেক্ষেত্রে তোমরা মনোনিবেশ করো ঐকান্তিক মনোনিবেশ সহকারে তোমরা আল্লাহর আয়াত তিলাওয়াত করো কোরআন পড়বে এবং হাদিসের চর্চা করবে এবং এই আয়াতের প্রেক্ষিতে আমরা দেখতে পাই মা আয়েশা আল্লাহ তাল আনহা তিনি হাদিস কিভাবে চর্চা করেছেন যে বিরাট সংখ্যক হাদিস তিনি বর্ণনা করেছেন মা আয়সা রাদি আল্লাহ আনহা হাদিস সংরক্ষণ হাদিস হেফজ করা তিনি অত্যন্ত ম্যারিটরিয়াস অত্যন্ত স্মরণ শক্তি তীক্ষ্ণ শক্তি সম্পন্ন ছিলেন এবং রসুল করিম সাল্লা সাল্লামের হাদিসগুলো তিনি দীর্ঘ হাদিস তিনি মুখস্থ করে রেখেছিলেন নয় বছর সংগ্রহ করেছিলেন এবং প্রায় পঞ্চাশ বছর বছর তিনি সেটা ধন্যবাদ জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদকে সময় আমাদের একটু সংক্ষিপ্ত আমরা জনাব শেখ আমার কাছে আসতেছি যে আমরা তো দেখতে পাচ্ছি যে অনেক ও মাসাইল যারা সাহাবাই কারম মা আয়সার কাছ থেকে শিখেছেন প্রসঙ্গটি মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যাওয়ার মিশনে মৌলিক কারণ যেটা সেটাই তো রসুল্লাহ সাল্লামের আভ্যন্তরীণ জীবনে একান্ত ব্যক্তিগত জীবনে ঘরোয়া পরিবেশে রসুল্লাহ সাল্লামের সুন্নতগুলি কি হবে সেগুলিকে সংরক্ষণ করা এবং জাতির সামনে উপস্থাপন করা রসুল্লাহ সাল্লামের এন্তেকালের পরে স্বামীর শোক বুকে ধারণ করে সুদীর্ঘ প্রায় পঞ্চাশ বছর যাবৎ দুনিয়াতে বেঁচে থাকলেন এবং গোটা বিশ্ব জাতির সাহাবায় কেরামদের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রশ্নের জবাব তিনি দিলেন যার মাধ্যমে ইসলাম সমৃদ্ধ হলো ইসলাম প্রতিষ্ঠিত হলো এবং ইসলামের বিভিন্ন বিষয় এমনকি কোরআনের বিভিন্ন ব্যাখ্যা এবং মাসলা মাসাইল যেখানে সাহাবাই কেন আটকে যেতেন তখন মা জননীর কাছে গিয়ে সমাধান নিতেন আল্লাহ আখেরা রাজি আল্লাহ আনহা সিদ্দিকা বিনতি সিদ্দিক মুবাররাতুমিন আল্লাহ রাব্বুল আলমী যাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন সাত আসমানের উপর থেকে আজকের এই প্রাণবন্ত আলোচনায় আমরা যে এটা স্পষ্ট নির্দেশনা পেলাম যে ইসলামের নারীরা শিক্ষার ক্ষেত্রে যে অবদান রেখেছেন যে অবদান চিরস্মরণীয় অবিস্মরণীয় এবং মা আয়েশা রদিয়াল্লাহ হানহা সহ অসংখ্য মহিলা সাহাবি পাব যারা এভাবে জ্ঞান বিতরণ করেছেন কিন্তু সংসার ত্যাগী হন নাই কাজেই সংসার ত্যাগী হওয়া যাবে না বৈরাগ্যতার পথ অবলম্বন করা যাবে না নিজ গণ্ডির ভিতরে থেকে যে শিক্ষাগুলি অর্জন করা প্রয়োজন সে শিক্ষা অর্জন করতে হবে এবং সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে মা আয়সা রদি আল্লাহ আনহা উল্লাহ সাল আলি ইসলাম থেকে শিখেছিলেন একজন স্বামী হিসাবে রসুল ইসলামের নিজেকে যেভাবে উপস্থাপন করতেন আপনি একজন পুরুষ হিসাবে আপনি স্বামী হিসাবে ঘরে আপনি এভাবে নিজেকে উপস্থাপন করুন যাতে আপনার গৃহকর্তী আপনার অর্ধাঙ্গিনী এভাবে আপনার কাছ থেকেও দিন শিখতে পারে এভাবেই দিনের শিক্ষা এবং দুনিয়ার শিক্ষার সমন্বয় করে আমরা এগিয়ে যেতে পারবো আমরা যেন পিছিয়ে না থাকি এগিয়ে যাই সে প্রত্যাশা ব্যক্ত করে বিদায় আরজ করছি সুবহানাক আতুবু আলা সাহবিহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাজেলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী এর বিরুদ্ধে তৌহিদ প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায় শাস্তি কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকির কবরে হঠাৎ করে দুইজন ফেরেস্তা ঢুকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কালো শয়তানের পরিণতি কবরের জমিন তাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি প্রতি বুধবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস টিভি বাংলায়